মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে আমরা প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি আর শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের শরিক আল্লাহ রবুল্লা আলমিন যেন আজীবন আমাদেরকে এই মহান কাফেলায় যেন শরিক রাখেন আমরা যেন প্রত্যেকে কোরআনের খাদেম হতে পারি আমরা যেন প্রত্যেকে কোরআনের সৈনিক হতে পারি আর আমরা যেন প্রত্যেকে কোরআনের মাধ্যমে নিজেদের মুক্তি নিশ্চিত করতে পারি আমরা যেন কোরআনের মাধ্যমে আমাদের আখেরাতের এবং দুনিয়ার কামিয়াবি যেন হাসিল করতে পারি আমিন ইয়া রব্বাল আলমিন আমার ভাইয়েরা বোনেরা যারা এই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 كبيرا إرشاد হচ্ছে নিশ্চয়ই পুরুষেরা তারা মহিলাদের উপরে দায়িত্বশীল কারণ আল্লাহ একজনকে আর একজনের উপরে এই মর্যাদা দিয়েছেন আর পুরুষরা তাদের অর্থ সম্পত্তি মহিলাদের জন্য খরচ করে থাকে আর ওই সমস্ত মহিলারা হলেন সৎকর্মশীল মহিলা যারা আল্লাহর কাছে অবনত থাকে আর আল্লাহ তাদের যেই অদৃশ্য জিনিসকে হেফাজত করেছেন সেটাকে তারা হেফাজত করে আর যদি কোনো মহিলার অবাধ্যতার তোমরা ভয় করো তাহলে তাকে তোমরা নসিহত করো অ্যাডভাইস দাও এরপরে তাকে বিছানায় ত্যাগ করো এবং তাতে যদি কাজ না হয় তাহলে তাকে তোমরা শাসন করো যদি তারা অনুগত হয়ে যায় তাহলে তাদের পিছনে লেগে থেকো না নিশ্চয়ই আল্লাহ সুবহান অনেক বড় এবং আল্লাহ অতি উঁচু আমার ভাইয়েরা আমার বোনেরা এই আয়াত নিয়ে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং সমাজে হয়ে থাকে যে তাহলে কি পুরুষরাই শুধু কর্তৃত্বশালী হবে মহিলাদের কি কোনো কর্তৃত্ব নাই মূলত আল্লাহ সুভান হুয়া আয়ালা ফ্যামিলি লাইফের সামাজিক লাইফের রাষ্ট্রীয় জীবনের একটা শৃঙ্খলা চান একটা সুন্দর জিনিসকে আল্লাহ আলা চান আর সেজন্য আল্লাহ রাবুল্লা আলমিন একটা নিয়ম করে দিয়েছেন সেজন্য আল্লাহ সুবহান হুয়া তালা একটা সার্টেন পলিসি বানিয়ে দিয়েছেন আপনি যদি মনে করেন আপনার কোনো লাইন ম্যানেজার লাগবে না তাহলে আপনাকে কেউ চাকরিতেও নিবে না আমরা প্রত্যেকেই কারো না কারো কাছে আমরা রেসপন্সিবল থাকতে হয় অ্যাকাউন্টেবল থাকতে হয় এই হিসেবে আল্লাহ সুহান পুরুষদেরকে লাইন ম্যানেজার করে দিয়েছেন আর সাথে সাথে পুরুষদেরকে আল্লাহ ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছেন তোমরা কোনো সময় অহংকারী হতে পারবে না জালেম হতে পারবে না কারণ তোমার ইমিডিয়েট লাইন ম্যানেজমেন্টের নিচেই যিনি আসেন তুমি যদি প্রেসিডেন্ট হও সেক্রেটারি হলেন তোমার স্ত্রী যে কোনো অর্গানাইজেশনে যদি সভাপতি সেক্রেটারির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না থাকে অর্গানাইজেশনের যেমন বারোটা বাজে যে কোনো ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফের মাঝে স্বামী স্ত্রীর মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে ওই ফ্যামিলিরও বারোটা বাজে একই নিয়ম একই কায়দা সভাপতি যিনি থাকেন তিনি সাধারণত সেক্রেটারির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন সেক্রেটারি যিনি থাকেন তিনি সভাপতির কথা মানেন তাকে ইজ্জত করেন এবং একসঙ্গে তারা কাজ করেন এবং প্রত্যেকেই মনে করেন we are part of the team এটা একটা টিম ওয়ার্ক সেজন্য আল্লাহ সুবাহ এখানে মহিলাদেরকে ছোট করে দেখছেন that's not the issue never আল্লাহ রবাহ আলমিন সবসময় মহিলাদেরকে বড় করে দেখেছেন সবসময় তাদেরকে ভাগ বেশি দিয়েছেন সব সময় তাদের মর্যাদা বেশি দিয়েছেন সব সময় তাদের পাওনা বেশি দিয়েছেন বরং আমরা পুরুষরা চাইলে কমপ্লেন করতে পারি এটা আমরা অবশ্য করি না কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন এখানে লাইন ম্যানেজমেন্টকে ঠিক করে দিয়েছেন আর এই লাইন ম্যানেজমেন্টের বিষয়টা বুঝতে গিয়ে আমরা অনেক সময় ভুল করি অনেক সময় আমাদের অসুবিধা হয় শারীরিকভাবে মা বোনদেরকে আল্লাহ সুবাহান হুয়া তালা এক ধরনের অ্যাবিলিটি দিয়েছেন পুরুষদেরকে আল্লাহ সুবাহান হুয়া তালা অন্য ধরনের অ্যাবিলিটি দিয়েছেন আজকাল অনেক দেশ নারী মুক্তি আন্দোলনের কথা বলে নারী মুক্তি আন্দোলনের নামে তারা নারীদের বেইজ্জতি যে করছে এটা তো আপনারা ভালো করে বুঝবেন মনে হয় আমার চেয়েও বেশি আপনি একটা এক্সাম্পল শুধু নেন আপনারা বলবেন যে হ্যাঁ নারীরা পুরুষরা তো আমরা সমান এখন বর্তমানে আপনি দেখেন এরপরও যারা নারী মুক্তি আন্দোলনের কথা বলে এরা কত বড় রেসিস কত আনরিজনেবল আপনি চিন্তা করলেই বুঝতে পারবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমেরিকাতে আজ পর্যন্ত কোনো একজন মহিলাকে তারা এখনো পর্যন্ত প্রেসিডেন্ট বানায় নাই এখনো হয় নাই আমেরিকাতে মডার্ন এত পোস্ট মডার্ন এজ চলতেছে এখনো পর্যন্ত আমেরিকার এই দেশে কোনো মহিলাকে তারা এখনো কিন্তু প্রেসিডেন্ট বানায় নাই সব পুরুষই প্রেসিডেন্ট হয়ে আসতেছে আর আপনার দেশে মহিলা একজন প্রাইম মিনিস্টার না হলেই হবে না মহিলা একজন প্রেসিডেন্ট না হলেই হবে না এরকম আপনি মনে করেন দেখেন ইউকেতে United Kingdom of Great Britain সেখানে মার্গারেট থ্যাচারকে বাদ দিলে এরপরে আর আপনি অন্য কোনো প্রাইম মিনিস্টার কি খুঁজে পাবেন ভেরি ডিফিকাল্ট তাহলে আপনি এখনো পর্যন্ত দেখেন ওরা কিন্তু আসলে শয়তানের অশ্বাসার কারণে আমার মা বোনদেরকে যদি করতে চায় মুসলমানদেরকে কনভিউজ করতে চায় তাদের দেশের জন্য যেটা অকল্যাণ মনে করে অন্য দেশের জন্য তারা সেটাকে ভালো মনে করে দেশটাকে ধ্বংস করে দেয় they have double standard in their character anyway they are doing what they are suppose to do বা we are not doing what we are suppose to do that is our problem এটাই হলো আমাদের অসুবিধা তারা যা করার তারা জেনে বুঝে করে যাচ্ছে কিন্তু আমরা যেটা করার দরকার ছিল আমার ভাইয়েরা আমার বোনেরা সেটা আমরা করতেছি না এটা হলো আমাদের অসুবিধা তাহলে আমরা ভালো করে বুঝে নেই দুনিয়ার এই নিয়ম আল্লাহর এই নিয়ম দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত খালি আপনি আমি ষাট বছর বেঁচে থাকব আশি বছর বেঁচে থাকবো পঞ্চাশ বছর বাঁচবো আল্লাহর নিয়ম এই পঞ্চাশ বছরের জন্য নয় অথবা আল্লাহর এই নিয়ম আপনি একজন মাত্র মহিলা তার জন্য নয় আপনি একজন মাত্র পুরুষ তার জন্য নয় আল্লাহর এই নিয়ম কেয়ামত পর্যন্ত চলবে সব সমাজে চলবে সব জায়গায় চলবে অ্যাজ এ হোল সব কিছুকে এক জায়গায় করে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আল্লাহ তালা সেই ফয়সালা কোরআনের মধ্যে দিয়েছেন আর বলেছেন আর রিজালু قوامون على পুরুষরা মহিলাদের উপরে তারা দায়িত্বশীল হবে কর্তৃত্বশালী হবে তারা লাইন ম্যানেজার হবে এজন্য এটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে তারা অসুস্থ হন সেটা খেয়াল রাখতে হবে শারীরিক গঠনের বিষয় আছে অন্য অন্য বিষয় আছে সব কিছু মিলায় একসঙ্গে মিলায় আপনি হিসাব করবেন খালি ইমোশনাল হলে তো আপনি মিস্টেক করে ফেলবেন অনেকেই এখানে সেখানে গিয়ে স্লোগান দেন প্রগতিবাদী স্লোগান নিজের ইজ্জত হারায় ফেলে নিজের ইজ্জত যখন হারাইছে আরো মহিলাদেরকে নিয়ে এগুলোর ইজ্জত হারানোর জন্য চেষ্টা করে কারণ যে আপনার বস যিনি আপনার রক্ষক তিনি আপনার ভক্ষক হয়ে যায় সেই আপনাকে অ্যাবিউজ করে সেই আপনার সঙ্গে দুর্ব্যবহার করে এটা নিয়ে মারামারি হয় ধরাধরি হয় খুন খারাপই হয় আর আপনি কারো কার সঙ্গে গিয়ে বলারও কিছু থাকে না কার বিরুদ্ধে করবেন নারী মুক্তি আন্দোলনের বড় নেতা যিনি তিনি বড় অ্যাবিউজার বড় খেয়ানার দ্বার আপনি কার কাছে গিয়ে বলবেন শেষে তারা ঠকে যায় আপনি নারী মুক্তি আন্দোলনের নামে বের হবেন আপনার সব কিছুকে আপনি হারিয়ে ফেলবেন আমরা দেখেছি এরকম বহু মহিলারা তাদের এক্সপিরিয়েন্সের কথা বলেন যাদেরকে তারা বন্ধু হিসেবে গ্রহণ করেছেন আপনজন হিসেবে গ্রহণ করেছেন যাদের কাছে তারা শেল্টার নিয়েছেন তাদের দ্বারায় তারা নির্যাতিত হয়েছেন তারা অ্যাবিউজের শিকার হয়েছেন তারা বিভিন্ন ধরনের দুর্ব্যবহারের শিকার হয়েছেন ওয়েস্টের হাজার হাজার নারী তার সাক্ষী আর এ কারণেই তারা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 হাসান আব্দুর রাজ্জাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় ইমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে সেজদা ইসলাম ভঙ্গের কারণ স্রষ্টা আল্লাহ আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম welcome back after the break বিরতির পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছি আর এই কথা বলছি যে অনেক মা বোনের কাছে শয়তান এসে দেয় অথবা এমনও হতে পারে আপনার কোনো বান্ধবী এসে আপনাকে বলে যে ইসলাম নারীদেরকে ঠগাইছে ইসলাম দিয়ে আমাদের প্রয়োজন নেই আমরা নারী মুক্তি আন্দোলন আমরা করতে হবে ইসলাম কোনো দিন আমার মা বোনদেরকে ঠগান নাই হ্যাঁ ইসলামের নামে এমন কোনো কালচার হতে পারে যেটা মা বোনদেরকে ঠকাইছে ওই কালচারের আমিও ব্যক্তিগতভাবে বিপক্ষে যদি কোনো ফ্যামিলি কথা মনে করে যে মেয়েদেরকে লেখাপড়া শেখানো যাবে না আমি এটার বিপক্ষে যদি কোনো ফ্যামিলি বলে যে না মেয়েদেরকে খালি ঘরের মধ্যেই রাখতে হবে বেরি করতে দেওয়া যাবে না আমি তার বিপক্ষে কারণ আমার মা বোনরা লেখাপড়া না শিখলে জাতি কিভাবে শিক্ষিত হবে আমার মা বোনরা ঘর থেকে না বেরোলে অন্য মানুষ হেদায়তের আলো কিভাবে পাবে কাজেই আমাদের মা বোনরা বাইরে বেরোবেন লেখাপড়া শিখবেন কাজ কামে অংশগ্রহণ করবেন তারা সব কাজে তাদের পার্টিসিপেশন থাকবে কিন্তু তারা তাদের ইসলামকে বজায় রাখবেন আর সেজন্য আমরা আবার এই বিষয়টাকে সামারাইজ করি যে আল্লাহ সুবহান হুয়া তালা পুরুষদেরকে মহিলাদের উপরে কাইম বানিয়ে দিয়েছেন এখানে ইবনু কাসির রহমতুল্লাহ আলহী বলছেন আই আর রাজুল কাইমুন আলাল মারআ হুয়া রাইসুহা ওয়া কাবীরুহা ওয়াল হাকিমু আলাইহা ওয়া মুআদ্দিবুহা আর যে সময়ে প্রয়োজন তখন মহিলাদেরকে যেন শাসন করার দায়িত্ব যেন পুরুষের উপরে থাকে আবার পুরুষ নষ্ট হলে তারও কিন্তু ঠিক করার দায়িত্ব মহিলাদের কাছেও আছে এটা কিন্তু বাইশ বার্ষা শুধু ওয়ান ওয়ে নয় কিন্তু এটা কাজে এটা যেন আমরা খুব ভালো করে বুঝে নিই আমার ভাইয়েরা আমার বোনেরা আল্লাহ সুবহান হুয়া আলা কিছু কিছু জিনিস পুরুষদের জন্য খাস করে দিয়েছেন কিছু কিছু জিনিস মহিলাদের জন্য খাস করে দিয়েছেন এটা একজন যেন আর একজনের বিষয় নিয়ে টানাটানি যদি আমরা করি তাহলে রশিকে ছিঁড়ে ফেলবো নিয়মকে ভেঙে ফেলবো নিজেরাও বিপদের মধ্যে পড়ে যাব। নবুয়টা আল্লাহ সুবহান হুয়া তালা পুরুষের মধ্যে দিয়েছেন আবার দেখেন ইমামতির দায়িত্ব আল্লাহ সুবহান হুয়া তালা পুরুষদেরকে দিয়েছেন মহিলারা নিজেরা নিজেদের ইমাম হতে পারবে কিন্তু মহিলা পুরুষ মিক্স থাকলে সেখানে আল্লাহ পুরুষদেরকে ইমামতির দায়িত্ব দিয়েছেন এখানে ফিজিক্যাল অসুবিধা এবং বায়োলজিক্যাল অন্যান্য অসুবিধা শারীরিক গঠনগত অসুবিধা এবং দায় দায়িত্বর ভিন্নতা এর মধ্যে একটা বড় কারণ এটা ডিসক্রিমিনেশনের কোনো বিষয় নয় এটা আলাদা করে দেখার ছোট চোখে দেখার মতো এখানে কোনো বিষয় নয় আর এজন্যই মূলত যে কোনো রাষ্ট্রের মূল বড় দায়িত্ব সাধারণত পুরুষরা নেওয়াটাই হলো ইসলামের নিয়ম এখন যদি কোনো দেশ যদি কোনো জায়গাতে মহিলাদেরকে দেশের সর্বোচ্চ দায়িত্ব আমরা দিয়েছি এটা আমরা আমাদের নিজেদের ভাগ্যকে যেভাবে গড়তে চেয়েছি এটা গড়েছি কারণে হয়তো কোনো সময় আমরা ঠকে যাব কিন্তু আমরা এটা নিজেরা রিয়েলাইজ করি না এটা আমাদের নিজেদের দোষেই কিন্তু হয় সেজন্য আমার ভাইয়েরা আমার বোনেরা যদি কোনো দেশে পুরুষ মানুষ না থাকে সেখানে তো মহিলারা দায়িত্ব নিবে এটাই তো কথা এজন্য আপনারা পুরুষরাও এগিয়ে আসেন পুরুষরা আপনারা ঘরের কোনায় বসে থাকবেন কোনো কাজে কিছুতে নাই তা মহিলারা তা তাহলে বসে থাকবে বসে থাকবে না দায়িত্ব নিবেই তো আল্লাহ নবীর কথা হলো ওই জাতি সফল কাম হতে পারে না যারা তাদের সর্বোচ্চ দায়িত্ব মহিলাদের উপরে দিয়ে রাখে কারণ এতে সমাজের ব্যালেন্স নষ্ট হয়ে যায় এতে সমাজের মধ্যে যেই সুন্দরভাবে চলার যে নিয়মটা এটা নষ্ট হয়ে যায় তখন অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকে আমরা হয়তো দুই বছরে চার বছরে পাঁচ বছরে দশ বছরে এই অসুবিধা অনেকে বুঝতে পারি না কিন্তু অনেকে কিন্তু হাড়ে হাড়ে এটাকে অনুভবও করি আর আল্লাহ সুবহান হুয়া তালা আমাদের সবাইকে এই বিষয়টাকে বোঝার এবং এখান থেকে হেদায়ত নেওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন بما فضل الله بعضهم على بعض আল্লাহ একজনের উপরে আর একজনকে তিনি মর্যাদা দিয়েছেন আমি এর আগের আলোচনায় বলেছি এটা শুধু নারী পুরুষের ক্ষেত্রেই না পুরুষের মধ্যেও তারতম্য আছে মহিলাদের মধ্যেও তারতম্য আছে আর আল্লাহ সুবহান হুয়া তালা পুরুষদেরকে এই এক্সট্রা দায় দায়িত্ব আল্লাহ সুফহান হুয়া তালা দিয়েছেন আর সেজন্যই মূলত যারা দায়িত্বে থাকেন তাদের রেসপন্সিবিলিটিটাও বেশি থাকে এজন্য পুরুষ যেহেতু দায়িত্বে আছেন পুরুষের উপরে রেসপন্সিবিলিটিটা আল্লাহ সুফহান হুয়া তালা বেশি দিয়েছেন আর মহিলাদের উপরে যে দায়িত্ব যেটা আছে সেক্ষেত্রেও মহিলাদেরকে সাবধান থাকার জন্য আল্লাহ সুবহান হুয়া তালা তাদেরকে বলেছেন আল্লাহ তালা পুরো পৃথিবীকে একসঙ্গে করে সবার জন্য যে নিয়মটা সুইটেবল হবে as a whole in general যে নিয়মটা সুইটেবল হবে ওটাকেই আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনের মধ্যে দিয়েছেন কোনো ইন্ডিভিজুয়াল মহিলা হয়তো কোনো ইন্ডিভিজুয়াল পুরুষের চেয়ে ভালো হতে পারে বেশি জ্ঞান থাকতে পারে বুদ্ধি থাকতে পারে ম্যানেজার হতে পারে ইট ডাজেন্ট ম্যাটার কিন্তু অ্যাজ এ হোল জিনসুর রজুল এবং জিনসুল মার তার অর্থ হলো সারা পৃথিবীর একদম কেয়ামত পর্যন্ত যত পুরুষ আসবে আর কেয়ামত পর্যন্ত যত নারী আসবে এইটাকে যদি আপনি এক একটাকে এক এক সাইড করেন তাহলে দেখা যাবে যে না দায়িত্ব নেওয়ার ওভারঅল রেসপন্সিবিলিটি পুরুষের উপরে থাকবে হ্যাঁ হয়তো আপনি বলবেন যে আমাদের দেশের তো প্রধানমন্ত্রী হয়েছে মহিলা আমাদের দেশে তো বিচারক হয়েছে মহিলা আমাদের দেশে তো এটা হয়েছে মহিলা ওই যে আমেরিকা চেষ্টা করলো না এক মহিলা জুমান নামাজ পড়াবে একদিন জুমান নামাজ পড়ায় যে মহিলা কই ভাগছে আল্লাহ জানে পাগল যদি কোনো জায়গায় বের হয় কিছু লোকজন পাগলের খেলা দেখার জন্য পাগলের পিছু ধাওয়া করে যে দেখি কেমন মজা এই হিসেবে ওই যে আমেরিকা একবার নিউ ইয়র্কে এক মহিলা সে জুমান নামাজ পড়াইছে ওই একবার যে পড়াইলো এরপরে আর তার পড়ানোর কথা শুনি না এগুলো হলো বিকৃত মানসিকতার আপনার একটা বহিঃপ্রকাশ এরকম স্বাভাবিক চিন্তা ভাবনা করে স্বাভাবিক অবস্থাতে এটা হওয়া উচিত না আর এক্সেপশনাল তো সব জায়গাতেই থাকে এক্সেপশনকে নিয়ে তো কোনো কমন রুল বানানো যায় না কমন আন্ডারস্ট্যান্ডিং কোনো অবস্থাতেই করা যায় না সেজন্য আল্লাহ সুবহান হুয়া তাআলা পুরুষকে এক দায়িত্ব দিয়েছেন মহিলাদেরকে আর এক দায়িত্ব দিয়েছেন وَبِمَا أَنفَقُوا مِنْ أَمْوَالِهِمْ আর পুরুষদেরকে বলেছেন তাদের সম্পদ স্ত্রীদের জন্য তারা ব্যয় করবে স্ত্রী যদি তার সম্পদ পুরুষের জন্য ব্যয় না করে তাহলে তার কোনো দোষ নাই কিন্তু পুরুষ যদি তার সম্পদ তার ওয়াইফের জন্য ব্যয় না করে ছেলে মেয়েদের জন্য ব্যয় না করে এটা তার জন্য বিরাট ক্রাইম যেমনভাবে আল্লাহ এখানে বাধ্যতামূলক করেছেন আবার এই কথাও বলেছেন যদি কোনো ব্যক্তি পুরুষ মানুষ তার সংসারের জন্য খরচ করে সংসারের জন্য বাজারঘাট করে সংসারের জন্য জামা কাপড় কেনে সংসারের জন্য যা প্রয়োজন সেই প্রয়োজনে পয়সা খরচ করে আর ছেলে মেয়েদেরকে লুক করে ওয়াইফের জামা কাপড় কিনে দেয় ওয়াইফের যা প্রয়োজন তা মেটায় বাড়ি ঘর বানায় এরকম ফ্যামিলির জন্য আপনি আমি যে কোনো পুরুষ মানুষ পরিবারের জন্য যেই পয়সাটা খরচ করবেন এই পয়সা খরচ করে আপনি নিজেই ভোগ করবেন আপনার স্ত্রী ভোগ করবে আপনার ছেলে মেয়ে ভোগ করবে আপনার ফ্যামিলির মেম্বাররা ভোগ করবে কিন্তু এই ভোগের পরেও সদাকাহ আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আল্লাহর রাস্তায় দান করলে যে সব দিতেন ওই আল্লাহর রাস্তায় দান করার সমান সব আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে দিবেন সুবাহান আল্লাহ কেন দিবেন আল্লাহ আল্লাহ তালা আপনাকে যে ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে ওয়াবিমান ফকুমিন আমিম যে তোমরা তোমাদের সম্পদকে তোমাদের স্ত্রীদের জন্য ব্যয় করবে তোমাদের ফ্যামিলির জন্য ব্যয় করবে সন্তানদের জন্য ব্যয় করবে আল্লাহর ওই নিয়মকে যে আপনি শুনেছেন আল্লাহর ওই নিয়মে যে আপনি সাড়া দিয়েছেন আল্লাহর নিয়ম মাফিক আপনি জীবন পরিচালনা করেছেন এই যে ভালো কাজটা আপনি করেছেন এই ভালো কাজের জন্য আপনি যদিও নিজে ভোগ করবেন আপনার স্বামীর যেটা খরচ করলো সেটা স্ত্রী ভোগ করবে সন্তানরা আপনার সন্তানরা ভোগ করবে কিন্তু এরপরে আল্লাহ সুহান আপনার আমল নামায় সদাকা করার সব লিখে দিবেন সুহান আল্লাহ আর আল্লাহ নবী বলে দিলেন নাফাকাতুর রজুলে আলা ইয়ালিহি সদাকা কোনো পুরুষ মানুষ তার ফ্যামিলির জন্য যা কিছু ব্যয় করে এই ব্যয় করাটাকে আল্লাহ সুবহান হুয়া তালা সদাকা হিসেবে চ্যারিটি হিসেবে আল্লাহ সুবহান এটাকে গণ্য করে নেবেন আল্লাহ আকবর কবিরা আলহামদুলিল্লাহ কাসিরা অসুবহান আল্লাহ বুকরাতন আসিলা আমার দর্শক ভাই বোনেরা তাহলে আল্লাহ সুবহান হুয়া তালা আমাদেরকে এখানে ক্লিয়ারলি কথা বলছেন আবার মা বোনদেরকেও কিন্তু বলছেন ফাসলে হাতু ওইসব মহিলারা হলো ভালো মহিলা গুড ফিমেল তাহলে তারা সলে হাত আল্লাহর কাছে যারা অবনত হয়ে থাকে আল্লাহর নিয়মকে যারা মেনে চলে তাদের নিজেদের চরিত্রকে যারা হেফাজত করে আল্লাহ যে গোপন সম্পদ তাদেরকে দিয়েছেন গোপন সম্পদের তারা হেফাজত করে বিমা হাফিজ যেটা আল্লাহ রাবুল আলমিন যেই সম্পদকে গোপন রেখেছেন একমাত্র স্বামী ব্যতীত অন্য কারোর সঙ্গে ডিসক্লোজ করে না এবং এটাকে আল্লাহ যেভাবে হেফাজতের ব্যবস্থা করে দিয়েছেন এই হেফাজতের অবস্থাতেই যারা রেখে দেয় তারাই হলো সলে হাত সৎ কর্মশালী মহিলা হলেন তারা যারা এই আল্লাহর এই নিয়মকে মানে আর তারা তাদের নিজেদের ইজ্জত আবরুর যারা হেফাজত করে আল্লাহ যেমনভাবে তাদেরকে ইজ্জত দিয়েছেন আল্লাহ যেমন তাদের ইজ্জত আবরুর হেফাজত করেছেন তারা নিজেরা নিজেদেরকে খুলে দেয় না বেইজ্জতি নিজেরা নিজেদেরকে করে ফেলে না নিজের ইজ্জত নিজেই যারা রক্ষা করে তারাই হলো সৎকর্মশীল মহিলা আল্লাহ সুহান তালার কাছে তারাই হলো হাত আমার ভাইয়েরা আমার বোনেরা এই আয়াতের প্রথম অংশে আমরা যেই আলোচনা যেটা শুনলাম এবং যেটা বুঝলাম তা হলো আল্লাহ রবুল্লা আলমিন পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন লাইন ম্যানেজার বানিয়েছেন ফ্যামিলির পুরুষের দায়িত্ব বেশি সাথে সাথে মহিলাদেরকেও ফ্যামিলির দায়িত্ব দিয়েছেন সেক্রেটারি হিসেবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে সহকারী হিসেবে স্বামী এবং স্ত্রী দুইজনেই মিলেমিশে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে টিম ওয়ার্কের মাধ্যমে আমাদের ফ্যামিলিকে পরিচালনা করতে হবে শৃঙ্খলার জন্য আল্লাহ তালা ডিসিপ্লিনের জন্য স্বামীকে এই ফ্যামিলির লাইন ম্যানেজার বানিয়েছেন আর স্ত্রীকে সেক্রেটারি করে দিয়েছেন ছেলে মেয়েদেরকে বড় করতে হলে আল্লাহ সন্তুষ্টি পেতে হলে দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি হাসিল করতে হলে সুন্দরভাবে চলতে হলে এই নিয়মকে আমরা যেন মেনে চলি এই নিয়ম যারা মেনে চলবেন তারা দুনিয়াতে সুখী হবেন আখেরাতেও তারা আরাম পাবেন জাহান্নাম থেকে মুক্তি পাবেন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হবেন ইনশা আল্লাহ আল্লাহ সুবহান হুয়া তালা কোরআনের হেদায়েতকে আমাদেরকে বোঝার এর উপরে